আহ্বান আহ্বান আহ্বান নব সুরে নব আহ্বান আহ্বান আহ্বান আহ্বান নব সুরে নব আহ্বান সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে আমাদের এই আহ্বান সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে আমাদের এই আহ্বান শুরু করছি পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর নামে প্রিয় শ্রোতা দীর্ঘ একটি বছর পর আবারও ফিরে এলো রহমত মাগফিরাত ও নাজাতের পবিত্র মাহিনা রমজানুল মোবারক পবিত্র কোরআন নাজিলের এই বরকতপূর্ণ মাসকে ঘিরে আহ্বান শিল্পী গোষ্ঠীর এবারের আয়োজন গানে গানে রমজান এলো মাহে রমজান শুনুন আহ্বানের শিল্পীদের কণ্ঠে গানে গানে রমজান গানে গানে রমজান গানে গানে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজা বছর ঘুরে এলো ফিরে বছর ঘুরে এলো ফিরে বছর ঘুরে এলো ফিরে নিয়ে রহমতের পয়গাম আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান বছর ঘুরে এলো ফিরে বছর ঘুরে এলো ফিরে নিয়ে রহমতের পয়গাম আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান রহমত বরকত নিয়ে এলো মুমিন মুসলমানের দারে দারে রহমত বরকত নিয়ে এলো মুমিন মুসলমানের দারে দারে দূর করে সব পাপ কালিমা জালাবে আলো সবার অন্তরে দূর করে সব পাপ কালিমা জালাবে আলো সবার অন্তরে রহমত বরকত নিয়ে এলো মুমিন মুসলমানের দারে দারে দূর করে সব পাপ কালিমা জ্বালাবে আলো সবার অন্তরে সবার দ্বারে এলো ফিরে সবার দ্বারে এলো ফিরে সবার দ্বারে এলো ফিরে নিয়ে মগফিরতির পয়গাম আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান বছর ঘুরে এলো ফিরে বছর ঘুরে এলো ফিরে দিয়ে রহমতের পয়গাম আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান রোজার শেষে খুশি রইত শুধুই রোজাদারের জন্য রোজার শেষে খুশি রইত শুধুই রোজাদারের জন্য রোজা রেখে খোদার কাছে প্রিয় বলে যারা গণ্য রোজা রেখে খোদার কাছে প্রিয় বলে যারা গণ্য রোজার শেষে খুশি রই শুধুই রোজাদারের জন্য রোজা রেখে খোদার কাছে প্রিয় বলে যারা গণ্য তাদের তরে এলো ফিরে তাদের তরে এলো ফিরে তাদের তরে এলো ফিরে নিয়ে না জাতির পয়গাম আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান এলো মাহে রমজান বছর ঘুরে এলো ফিরে বছর ঘুরে এলো ফিরে নিয়ে রহমতের পয়গাম আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান আহলান সাহলান মাহে রমজান